بل ألف حرف ولام حرف وميم حرف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة جرعاج بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যকার সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাউয়া বাজার মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই তফসিল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের আখেরি রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হজরাত বুজুর্গুলামায় কেরাম বিভিন্ন দিনী মদারেস থেকে আগত নূরে চশমাজ ইস্তালাবা বিভিন্ন গ্রাম অঞ্চল ও এলাকা থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তারা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দিনের নিসবতে কোরআন হাকিমের মোহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে আমাদের তশরিফা ওরির তৌফিক দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকুর গুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা হজরতুল আমায়কের রামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের তফসিরি আলোচনা শুনতেছিলেন মাহফিলের এ পর্যায়ে আল্লাপাক ও লম্বা রাস্তা অতিক্রম করার পর আপনাদের খেদমতে হাজির করে দিয়েছেন আমি গাড়ি থেকে নামার পরেই আমার মাথা চক্কর দিচ্ছে অসুস্থতা বোধ করতেছি এরপরেও সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য স্টেজে উপস্থিত হয়েছে আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাল আমাকে সুস্থতা দিয়ে দেন আজকে যে বিষয়টা নিয়ে আজ আপনাদের খেদমত আলোকপাত করব সেটি একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা আজকে আমার আলোচনার বিষয়বস্তুকে থ্রি ইন ওয়ান বলা যেতে পারে থ্রি ইন ওয়ান একের ভিতর তিন আজকে যে আলোচনাটা করব একটা জিনিস নিয়ে আলোচনা কিন্তু তার ভিতরে তিনটা জিনিস আছে এই বিষয়বস্তুটা বুঝবার আগে আপনাদেরকে প্রথমে জানতে হবে আমরা সকলেই জানি এ পৃথিবীতে যত মানুষ বাস করে তাম মানুষগুলি প্রথমত দুই প্রকার এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে যাদেরকে আস্তিক বলে আর এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না তাদেরকে নাস্তিক বলে নাস্তিক যেহেতু রবকেই স্বীকার করে না স্রষ্টাকেই মানে না সুতরাং নাস্তিকেরা জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই ওঠে না নাস্তিক বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ আস্তিক্যবাদী একত্ববাদী হোক আর দ্বিত্ববাদী হোক তৃত্ববাদী হোক আর বহুত্ববাদী হোক যারা রব মানে একজনকে মানুক আর অনেকজনকেই মানুক তারা প্রত্যেকেই পরকালে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে এই জন্য দেখবেন আমাদের দেশের হিন্দু যারা এরা তো বহুত্ববাদী এরা বারো মাসে কয় পূজা করেন সিলেটেও একই সিস্টেম কখনো লক্ষ্মী কখনো সরস্বতী কখনো দুর্গা কখনো কালী এদের ধর্মীয় যত বিশ্বাস আছে তার ভিতরে একটা ধর্মীয় বিশ্বাস হল মানুষ যখন মরে যাবে জীবন চলার পথে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেদুবি হয়ে থাকে এই ভুল বেদুবিগুলি যদি ক্ষমা না করে পরপারে যায় তাহলে তাকে নরকে যেতে হবে এজন্য তাদের ধর্মীয় পদ্ধতি হলো একজন মানুষ মরার পরে তাকে চিতায় নিয়ে পোড়াতে হবে কেন কারণ হলো এই লোকটা জীবন চলার পথে মালিকের সাথে যত ভিল ভুল বেদবি করেছে এটা দুনিয়াতেই একে আগুন দিয়া পোড়ায়া ক্ষমা করে স্বর্গে পাঠায় দিতে হয় এটা হলো তাদের ধর্মীয় বিশ্বাস তাহলে হিন্দুরা বহুজনকে রব মানলেও তারাও তাদের আপন জনকে জীবনের শেষে আগুন দিয়ে পোড়ায়া হলেও কোথায় দিতে চায় স্বর্গে আমরা কোথায় যেতে চাই জান্নাতে একজন মানুষ যদি জান্নাতে যেতে চায় পরপারে তাকে সুজা জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না অবশ্যই কোনো মানুষ জান্নাতে যেতে চাইলে তাকে চেক করা হবে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা আপনারা সহজ ভাষায় বুঝবার জন্য একটা মেসাল দিলে বুঝবেন আমাদের দেশের অভ্যন্তরে যে রুটগুলাতে বিমান চলে আপনাদের সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে সিলেট চিটাগাং স্বাভাবিকভাবে একটা গাড়ির ভাড়া নেয় সম্ভবত সাড়ে চারশো থেকে পনে পাঁচশো টাকা চেয়ার কোচের ভাড়া কিন্তু আপনি যদি বাইয়ারে ঢাকা থেকে আসতে চান আপনার বাড়িতেই তাহলে চার হাজার বিয়াল্লিশশো টাকা লেগে যেতে পারে তো আপনি বাইয়ারে টিকিট করলেন পাঁচ হাজার চার হাজার টাকা দিয়ে টিকিট কমপ্লিট টাকা পয়সা সব পেইড করেছেন এরপরে ইচ্ছা করলে কি আপনাকে ফ্লাইটে ঢুকতে দিবে না কমপক্ষে টার্মিনালে আপনাকে আপনার লাগেজ আর ব্যাগেজকে দুই দুইবার করে চেক করা হবে লাগেজ ব্যাগেজ চেক করবে কম্পিউটার দিয়ে আপনাকে চেক করবে ডিটেক্টর দিয়ে কি চেক করে এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের রুল আছে এই এই জিনিসগুলি এয়ারলাইন্সে বহন করা নিষিদ্ধ তারা চেক করে মূলত দেখে প্যাসেঞ্জারের লাগেজ ব্যাগেজ বা বডিতে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা নিষিদ্ধ জাতীয় কিছু ধরা পড়লে আপনার এয়ারলাইন্সের সফর বাতিল আমার দেশে আমি যাব আমি কষ্টে অর্জিত সম্পদ থেকে দীর্ঘ পাঁচ হাজার টাকা দিয়েছি তারপরে যদি আমাকে এয়ারলাইন্সে উঠানের আগে চেক করা হয় আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের কি ধারণা পরকালে আমাদেরকে চেক করা হবে কিনা জান্নাতের চাইতে ক্লিন ফ্রেশ স্বচ্ছ আল্লাহ তালা আর উন্নত কোন জায়গা তৈরি করেন নাই সেইখানে কোনো মানুষ ঢুকতে চাইলে অবশ্যই তাকে চেক করা হবে চেক করে কি দেখবেন মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো গুণা আছে কিনা এটা দেখবেন চোখের গুণা হাতের গুণা নাকের গুণা মুখের গুণা কানের গুণা এগুলি চেক করবেন সম্মানিত উপস্থিতি চেক করার পরে যদি গুণা ধরা পড়ে তাহলে জান্নাতের সফর বাতিল এখন আপনারা বলেন আমরা প্রত্যেকেই তো জান্নাতে যেতে চাই আমাদের গোনা আছে না নাই একজন মানুষ এখানে প্রাপ্ত বয়স্ক দাঁড়িয়ে বলতে পারবো না যে আমার কোনো গুণা নেই তাহলে আমি গুনাহাগার আমি যদি এখন মরে যাই পরকালে চেকে তো ধরা খাব তো জান্নাতে যাব কেমনে এই গুনাহগুলাকে ক্লিন করার ফ্রেশ করার পদ্ধতির ভিতরে উন্নত পদ্ধতি কি এটা আজকে আপনাদের খেদমতে বর্ণনা করা হবে নাম্বার দুই বলুন তো দেখে আপনাদের এই অঞ্চলে সবচাইতে ভালো উন্নত মানের বাড়ি টাকার সহজ ভাষায় বলেন টাকা বেশি যার নাকি বলেন সবচেয়ে উন্নত মানের গাড়ি কার টাকা বেশি যার সবচেয়ে দামি পোশাক কার টাকা বেশি যার সবচেয়ে উন্নত আইটেমের খাবার কার টাকা বেশি যার তাহলে এই দেশে আমাদের দেশে মনের চাহিদা পূরণ করতে চাইলে কি লাগে টাকা টাকার বিকল্প নাই আপনি মনে করেন হজে যাচ্ছেন আপনার ছেলেরা হজের প্রয়োজনীয় টাকার অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা দিল আপনি চিন্তা করলেন আমার নাতি নাতনি দেড় ডজন দেড় ডজন দেড় ডজন মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি হজের থেকে আসার সময় কার জন্য কি আনবো একটা মুসাল্লা একটা জায়নামাজ একটা তসবি তো দিতে হবে এজন্য আপনি সকলের চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক থেকে কচকচা এক লক্ষ টাকা এক হাজার টাকার নোট নিয়ে আপনি চলে গেলেন সৌদিতে শপিং মলে ঢুকলেন যা কেনার আছে সব খরিদ করলেন এরপরে বাংলাদেশি এক হাজার টাকার ব্যাংক নোট কচকচা তার হাতে দিলেন বলেন তো দেখি নিবে কি সৌদির দোকানদার কি বলবে ইয়া হাজি মা হাজি এ হাজি এটা কি আপনি তখন বলবেন কেন এটা টাকা তো সৌদির দোকানদারে বলবে এটা চলে ঢাকা ঠিক বললাম না ভুল বললাম সৌদিতে মনের চাহিদা পূরণ করতে চাইলে কি লাগবে রিয়াল আপনি এক কোটি রিয়াল নিয়ে আমেরিকায় গেলেন আপনি ফাস্ট ফুডের দোকানে দাঁড়ালেন চিকেন ফ্রাই বার্গার টার্গার উন্নত মানের যা খাবার খুব খেলেন এরপরে এক হাজার রিয়াল ওখানে হস্তান্তর করলেন আমেরিকাতে চলবে কি কি বলবে এ পাবলিক এটা কি আপনি বলবেন কেন এটা রিয়াল বলবে এটা নিয়ে জেদ্দায় যাও আমেরিকাতে মনের চাহিদা পূরণ করতে চাইলে কি লাগে ডলার তাহলে বাংলাদেশে মনের চাহিদা পূরণ করতে চাইলে টাকা লাগে সৌদিতে মনের চাহিদা পূরণ করতে চাইলে রিয়াল লাগে আমেরিকাতে মনের চাহিদা পূরণ করতে চাইলে ডলার লাগে এই মানুষটাই যখন এই পৃথিবী ছেড়ে পরজগতে চলে যাবে আখেরাতে যখন চলে যাবে তখন টাকা দিয়াও হবে না রিয়াল দিয়াও হবে না ডলার দিয়াও হবে না সেই জগতে মনের চাহিদা পূরণ করতে নেকি লাগে কি লাগে তাহলে নেকি কি জিনিস এটা বুঝে আসছে তো হান্ড্রেড পার্সেন্ট বুঝেন নাই নেকি কি জিনিস দুনিয়াতে টাকা যা পরকালে নেকি তার চাইতেও জরুরি জিনিস দুনিয়াতে চলতে গেলে হালাল হারাম বৈধ অবৈধ যে কোনো পন্থায় টাকা আমার চাই তাহলে পরকালে চলতে গেলেও যে কোনো ভাবে নেকি আমার চাই আপনারা কি বলেন টাকা উপার্জনের পিছনে আমাদের যেই মেহনত আর শ্রম আর মানসিকতা আছে নেকি উপার্জনের পিছনে আমাদের সেই মানসিকতা নাই খুব ভালো করে জেনে রাখবেন পরকালে নেকি যার যত বেশি তার জান্নাতটা তত উন্নত মানের পরকালে নেকি যার যত বেশি তার চেয়ারটা তত উন্নত মানের পরকালে নেকি যার যত বেশি তার পজিশন তত উন্নত মানের এই নেকি উপার্জন করার সবচাইতে সহজ পদ্ধতি কি এই হলো দ্বিতীয় নাম্বারের কথা নাম্বার তিন মনে করেন আপনাদের জাউয়া অঞ্চলের সব জমির মালিক একজন জমিদার আর সমস্ত মানুষ মিলে মাত্র ফাইভ পার্সেন্ট জমির মালিক পঁচানব্বই পার্সেন্ট জমি জমিদারের সেই জমিদারের সাথে এই অঞ্চলের কিছু লোকের শত্রুতার সম্পর্ক তো এক লোক করছে কি জমিদারের জমি থেকে অল্প কিছু মাটি উঠায় তার বাসায় নিয়েছে এই খবর যখন জমিদারের কাছে যাবে জমিদারের সাথে যদি ওই লোকের সম্পর্কর অবনতি হয় তাহলে জমিদার ওই লোককে তার নিজের লোক দিয়ে ধরে আনবে কিনা ধরে আনবে কিনা ধরে আনবে শুধু ধরে আনবে না বরং সে যদি তিন বাড়ি খাওয়ার উপযুক্ত হয় তাকে তিনশো বেত্রাঘাত করা হবে কেন কারণ পুরা এলাকার পঁচানব্বই পার্সেন্ট জমির জমিদার হলো সে পাওয়ার আর ক্ষমতা তো তার হাতে যা খুশি তাই করতে পারবে করে আর একজন মানুষ জম সেও জমি নাই কিন্তু জমিদারের সাথে তার সম্পর্ক খুব ভালো একজনে সে ইনফরমেশন করল অমুক লোক আপনার এক এক বিঘা জমি অর্থাৎ একশো শতক জমি পুরা মাটি উঠায় নিয়েছে জমিদার তখন মুস্কি হাসি দিয়ে কি বলবে ও না নেয় ও আরো একটু নিলেও সমস্যা নাই কারণ আমি ওকে অনুমতি দিয়েছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি Bangladesh German Japan America London Scotland Ireland Finland সহ তাম দুনিয়ার সব ল্যান্ডের মূল জমিদারকে আল্লাহ আরো একটু জোরে বলেন তো দেখি কে সব জমির জমিদার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জীবন চলার পথে সেই জমিদারের জমিতে চলতে গিয়ে তার কাছ থেকে এহকালে আর পরকালে ক্ষমা আর শান্তি যদি পেতে চাও তাহলে তার সাথে শত্রুতা না বন্ধুতা করতে করতে হবে বন্ধুত্ব যদি গড়া যায় তাহলে এহকালে এবং পরকালে তার জমিনের যা ভোগ করেছি যা এদিক সেদিক করেছি এগুলি সব ক্ষমা এই সেই মহান জমিদারের সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি এই তিনটা কথা আপনাদের খেদমতে বলে আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত সময় বিদায় নেব ইনশাআল্লাহ এই তিনও জিনিস আছে একটার ভিতরে তার নাম হলো কোরআন তার নাম কি জোরে বলেন যে কোরআনের তফসিরের অনুষ্ঠানে আপনারা এসেছেন এ কোরআনের তফসির ব্যাখ্যা আমল এগুলির দাম তো কত বেশি এ কোরআন সারা জীবন শুধু তফসির শুনে গেলেন কিন্তু আজ পর্যন্ত অনেক লোকই এখনো কোরআন শরীফের তিলাওত শিখেন নাই আছে না নাই দশ বছর হয় তফসির হয় ইচ্ছা করলে আপনি আরো চার বছর আগেই কোরআন পড়া অর্জন কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারতেন তফসিরের মাহফিলে হাজার টাকা ব্যয় করেন হাজার হাজার টাকা ব্যয় করেন হুজুরদেরকে হাজার হাজার টাকার হাদিয়া দেন হুজুরদেরকে মুসাবা করে মোটা অঙ্কের টাকা দেন কিন্তু পনেরো বছরেও আল্লাহর কোরআন তেলাওতের আবেগ এখনো অন্তরের ভিতরে ঢোকে নাই আছে না নাই এমন মানুষ আসলে তো প্রয়োজন ছিল যারা কোরআনের তফসির মাহফিলে আসবে এক বছর কোরআনের তফসির শুনতে এসে পরের বছর আসার আগে আগেই কোরআন তেলাওতের যোগ্যতা অর্জন করে নিবে এটা তো প্রয়োজন ছিল এটা দরকার ছিল বছরের পর বছর কোরআনুল কারিমের তফসির হলো কিন্তু কোরআনুল কারিম পড়ার প্রয়োজনীয়তা তো কোনো নিজের ভিতরে ঢুকলো না তাহলে কতটুকুন ফায়দা হলো এজন্যে আজকে আমি কোরআন করিমের তেলাওয়াত শিখার গুরুত্বের উপরে আপনাদের খেদমতে এই আলোচ্য বিষয়টাকেই সিলেকশন করেছি থ্রি ইন ওয়ান একের ভিতরে তিন কোরআন করিম এটা এমন একটা গ্রন্থ এটা যদি কোনো মানুষ শুধু পড়ে তর্জমা কিচ্ছু বোঝে না ভাব অর্থ বুঝে না ব্যাখ্যা তো জানেই না শুধু পড়ে তাহলেও তার অনেক ফায়দা হয় তার ভিতরে মেজর ফায়দা হলো তিনটা মেজর ফায়দা কয়টা তিনটা নাম্বার এক কোরআনুল করিমের তেলাওতের দ্বারায় মানুষ জীবন চলার পথে যে গুণা করে এই গুনাহের যে স্পট গুলি তার কলবের উপরে পড়ে সহি হাদিসের ভিতরে আসছে সহি হাদিস কোন মানুষ যখন একটা গুণা করে তখন তার কলবে একটা কালো দাগ পড়ে আর একটা গুণা করে আর একটা কালো দাগ পরে আর একটা গুণা করে আর একটা কালো দাগ পরে এইভাবে শুধু গুনাই করতেছে একের পর এক এই কালো দাগ গুলি প্রেস করার ক্লিন করার কোনো ফিকির যদি না করে অল্প দিনের ব্যবধানে এই লোকটা জটিল অবস্থায় সে চলে যায় সে জটিল অবস্থা কি এই লোকটার অন্তর অল্প দিনের ব্যবধানেই ব্লক হয় আর ব্লক হয় কি হয় ব্লক হয় ব্লক ভরে যায় ব্ল্যাক হয় কালো হয়ে যায় তন্তর গুনাহের দ্বারায় কালো হলে তাই কি হলো কোন মানুষের অন্তর যখন গুনাহের দ্বারায় কালো হয় তখন এই লোকের আর ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ আর খারাপ লাগে না ভালো কাজ তার ভালো লাগে না খারাপ কাজ তার খারাপ লাগে না যে মুসলমানের ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না এর চাইতে ক্ষতিগ্রস্ত মুসলমান আল্লাহর জমিনে কেউ হইতেই পারে না আমাদের বাংলাদেশে এমন শ্রেণীর মানুষ আছে না নাই যাদের কাছে তফসির ভালো লাগে না এই জন্য তফসিলের অনুমতি দিতে চায় না সার্কাস ভালো লাগে সার্কাসের জন্য অনুমতির দরকার পড়ে না পুতুল নাচ ভালো লাগে তথাকথিত নোংরামি সাংস্কৃতিক অনুষ্ঠান এরা ভালো লাগে এগুলা যারা করে এদের পিছনে শেল্টার দেওয়া হয় অর্থ ব্যয় করা হয় ভিন্ন বাজেট পেশ করা হয় কিন্তু আল্লাহর কোরআনের কথা যেখানে হয় এটা বন্ধ করার ষড়যন্ত্র করা হয় কেন মুসলমানের সন্তানের আচরণ কেন কারণ হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক গুনাই শুধু সারা জীবন করছে গুনা করতে করতে করতে করতে তার অন্তরটা ব্লক আর ব্লক হয়ে গেছে এজন্য এখন তার কাছে আজান ভালো লাগে না নামাজ ভালো লাগে না টুপি দাড়ি ভালো লাগে না হুজুর ভালো লাগে না আলম ভালো লাগে না আব্বা আম্মা ভালো লাগে না আপন ভাই বোন ভালো লাগে না কি ভালো লাগে ওই গার্লফ্রেন্ড এটা ভালো লাগে এটা যাত্রা ভালো লাগে সার্কাস ভালো লাগে অস্থিরতা ভালো লাগে বেহায়াপনা ভালো লাগে নির্লজ্জতা ভালো লাগে কেন কারণ এই লোকের অন্তরটা ব্লক আর ব্ল্যাক হয়ে যাওয়ার কারণে এখন তার আর অনুভূতি শক্তি নেই আপনাদেরকে আরো একটু সুন্দর করে বোঝাবার জন্য একটা মেসাল দিতে হবে আপনারা বলেন তো দেখি আমাদের দেশে অনেক মানুষের জ্বর হয় সবাই কিন্তু মেডিসিন খায় না কিন্তু মাঝে মাঝে থার্মোমিটার দিয়ে একটু চেক করে জ্বরটা কোন পজিশন কেন পজিশন যদি হাই হয়ে যায় তাহলে এবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে এই জন্য চেক করে দেখে যাদের হাই প্রেশার আছে সবাই মেডিসিন খায় না কিন্তু মাঝে মাঝে বিপি মেশিন টেটেস্কোপ দিয়ে দিয়ে দেখে প্রেশার কোন পজিশন কেন আবার স্ট্রোক অ্যাটাক হতে পারে যাদের ডায়াবেটিক্স আছে মেডিসিন খাক আর না খাক মাঝে মাঝে ব্লাড টেস্ট করে কেন কারণ আবার যদি ডায়াবেটিক্স নীল হয়ে যায় তাহলে জীবন চলে যেতে পারে তাহলে ডায়াবেটিক্স যদি কারো হয় ওষুধ খাক আর না খাক এ মাপে দেখে কেন নীল হলে মরে যেতে পারে সম্মানিত শুধু যার ডায়াবেটিক্স হয় নাই সে কি কোনোদিন মরে না যার ডায়াবেটিক্স হয় নাই নীল হওয়া তো দূরের কথা সে লোক কি মরে না তাহলে ডায়াবেটিক্স না হলেও মানুষ মরে এরপরেও ডায়াবেটিক্স হলে মাঝে মাঝে পরীক্ষা করে নীল হলে মরে যেতে মরে যেতে পারে আমরা যারা এখানে আসি আমরা প্রত্যেকে তো ইমানদার ঠিক বললাম না ঠিক বললাম ডায়াবেটিক্স মাপা প্রয়োজন মনে করলাম ইমান মাপা দরকার আছে না নাই মাঝে মাঝে তো ইমানটাও চেক করা দরকার ছিল যে আমার ইমান এখন আছে না নীল হয়ে গেছে কারণ ইমান যদি নীল হয় জাহান নামে যেতে হয় ইমান নীল হলে কোথায় যেতে হবে জাহান নামে এজন্য ইমানটা আছে না নাই এটাও মাঝে মাঝে টেস্ট করা দরকার না দরকার না আপনারা বলতে পারেন হুদুর ইমান মাপার তো কোনো মিটার নাই ইমান মাপার তো কোনো ল্যাব নাই ইমান মাপার তো কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই আপনার যদি থাকে বলেন কত টাকা লাগে আমরা সকলে এখনই টেস্ট করে নেব আপনারা তো যদি বলি আমার কাছে আছে আপনারা টেস্ট করবেন না ইমানদা যত হাজার টাকাই বলি যদি বলি প্রতিজন পাঁচ হাজার তাও দেখবে দেখি তো আমার ইমান এখন কোন পজিশনে আছে পাঁচ পয়সাও দিতে হবে না আমার রসুল প্রত্যেকটি মুসলমানকে মিটার দিয়ে দিয়েছেন সুবান বলেন আল্লাহ রসুল বলেন ইদা সারাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন এটা একটা মিসাল দিলে বুঝবেন এই মোবাইল ফোনগুলো অনেকের নষ্ট হয় কেমন নষ্ট এই ফুল চার্জ আবার রিং আসা মাত্র জিরো এরকম সমস্যা কারো কি কখনো হয়েছে এই জিরো এই হিরো এই ফুল চার্জ এই একদম শেষ এই জাতীয় প্রবলেম যদি কারো হয় সে মিস্ত্রির কাছে নিয়ে গেল মিস্ত্রি ফোন থেকে ব্যাটারিটা খুলবে আগে খুলে তার কাছে একটা মিটার আছে ব্যাটারি মাপার মিটারের সাথে লাগাবে লাগা দেখবে যে এই ব্যাটারি মিটার শো করে কিনা যদি ব্যাটারি মিটার শো করে তাহলে দেখবে যে কানেকশন লুজ আছে কিনা যদি ব্যাটারি মিটার শো না করে তাহলে বলবে ও আপনার ফোন ঠিক আছে আপনার ব্যাটারি ফিউজ আল্লাহ রসুল বলছেন তুমি যখন ভালো কাজ করো তখন দেখো তো তোমার ইমানের ব্যাটারি শো করে নাকি তুমি যখন মন্দ কাজ করো তখন তোমার ইমানের ব্যাটারি শো করে নাকি ভালো কাজ করলে যদি তোমার ভালো লাগে নামাজ পড়ছো তৃপ্তি লাগতেছে আলেমের সাথে কথা বলছো ভালো লাগতেছে তিন দিন আল্লাহর রাস্তায় লাগায় আসতো মজা লাগতেছে একটু কোরআন পড়ছো খুব সুন্দর লাগতেছে ফজরের নামাজটা সাত দিন পরে আজকে পড়ছো খুব ভালো লাগতেছে কখনো বন্ধু বান্ধবের ফেরবে পড়ে একটু যাত্রায় গেছো কিন্তু পরক্ষণই আহ কেন গেলাম একটু নগ্ন ছবি দেখছো কিন্তু পরক্ষণেই কেন এই ছবিটা দেখলাম একটু আব্বাকে জোরে ভ্রমক দিয়েছ পরক্ষণেই কেন আমি আব্বাকে জোরে কথাটা বললাম নবীজি বলেন এই রকমের ভালো করলে যদি ভালো লাগে তোমার মিটার নড়ে খারাপ করলে যদি অন্তরের ভিতরে খারাপ লাগে তাহলে মনে করবা তোমার ইমান এখনো আছে নামাজ পড়ছো ভালো লাগে না রোজা রাখছো ভালো লাগে না ওয়াশ শুনছো ভালো লাগে না আলমের সাথে দেখা করছো ভালো লাগে না মার জন্য অনেক সুন্দর কিছু নিয়ে আসছো তাও ভালো লাগে না আবার গান শুনতে গেছো খারাপ লাগে না মদ খাইছো খারাপ লাগে না দুই নাম্বারই করছো খারাপ লাগে না বাজারই করছো খারাপ লাগে না তাহলে বুঝতে হবে তোমার ইমানের মিটার শো করতেছে না ইমান ফিউজ এরকম ফিউজ ইমানদার বাংলাদেশে আছে না নাই আর একটা মিসাল দিলে আরো ভালো বুঝবেন এটা মিসাল দিয়ে বুঝানো দরকার আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে দরাব আল্লাহ মাসালান কোরআন শরীফের ভিতরে মেসাল দিয়ে বলছেন একজন লোক মনে করেন এই এই এরকম শীতের রাত্রে ঘুমাইছে একদিকে করছে কি খুব বেশি মশা তো কয়েল লাগাইছে আর একদিকে আবার হাতের পাশে ফ্রিজও আছে ফ্রিজটা রাত্রে হয়েছে কি এক জায়গায় একটু লিক হয়ে বা হাতের বাড়ি লেগে ফ্রিজের এক সাইড খুলে গেছে এরপরে ভিতরের থেকে ওই ঠান্ডা পানি এসে এসে এসে এসে সবার হাতের উপরে পড়ে পড়ে এখানে বরফ জমে গেছে কিন্তু ও টের পায় না তাহলে ওর এ হাতটা সুস্থ না অসুস্থ এ অসুস্থতার নাম কি বলেন আর একটা হাত ডান দিকে আছে এটা ঠান্ডাতে টের পায় না এটা কয়েন হাতের বাড়ি লেগে নিচে পড়ে কাঁথা পুড়ছে বেডশিট পুড়ছে ওর আঙ্গুলো তিনটা পুড়ছে কিন্তু ওটের পায় নাই তাহলে এটা সুস্থ না অসুস্থ এ অসুস্থতার নাম কি ঠিক মুসলমান নামাজ পড়লেও তার তৃপ্তি লাগে না টের পায় না আর ঘুষ খাইলেও তার খারাপ লাগে না টের পায় না বুঝতে হবে অর ইমানে প্যারালাইসিস অর ইমানে কি এই প্যারালাইসিস ওরা ইমানদার বাংলাদেশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও মুসলমান এই প্যারালাইসিস কিন্তু তোমাকেও লাগতে পারে শুধু যদি একটা কাজ না করা হয় সেটা গুণা তো প্রতিদিন হচ্ছেই হবে এটা আশ্চর্য কিছু না গুণা হবে কাপড় যত টাকা দিয়াই কেনেন পড়লে ময়লা লাগবেই নাকি সৌদির মার্কেট থেকে কাপড় কিনলে পড়লে এটা ময়লা লাগে না বাংলাদেশেরটা কিনলে আমেরিকারটা জাপানেরটা থাইটরে পড়লে ময়লা লাগবেই মানুষ জীবন চলার পথে গুণা হবেই এটা কোনো বড় ব্যাপার না কিন্তু এই গুণাগুলাকে যদি ক্লিন না করা হয় পরিষ্কার না করা হয় তাহলে বড় ভয়াবহ অবস্থা হবে দিন শুধু গুনাই করে পরিষ্কার করে না তাহলে তার এই ইমানের উপরে প্যারালাইসিস হতে পারে মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দা বুঝবেন এই জন্য আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার হাদিস থেকে তাম দুনিয়ার বিজ্ঞ বিচক্ষণ ওনামায় কেরাম কোরআন এবং হাদিস গবেষণা করে বলেছেন কোরআনুল করিম এমন একটা মহাগ্রন্থ মহাবস্তু আল্লাহ পাকের এই কোরআনুল করিমকে যদি দুনিয়ার কোনো মানুষ শুধুমাত্র কেবলমাত্র তেলাওত করে অর্থ বুঝে না ভাবও বুঝে না তর্জমাও বুঝে না ব্যাখ্যাও জানে না শুধুমাত্র কেবলমাত্র তিলাওত করে আর তেলাওতটা যদি শুদ্ধ হয় তাহলে কোরআনুল করিমের তেলাওতের দাঁড়ায় এই লোক তাম জীবন প্রত্যেকটা দিন প্রতিদিন যেই পরিমাণে গুণা করে গুনাহের কারণে তার অন্তরের উপরে যত ময়লা পড়ে কোরআনুল করিমের তেলাওতের দ্বারায় আল্লাহ পাক অন্তরের গুনার ময়লা পরিষ্কার করে দেয় মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিলদা বুঝবেন কোরআনুল করিম শুধুমাত্র কেবলমাত্র তেলাওত করলেই অন্তরের গুনাহের ময়লা দূর হয় এই জন্য প্রত্যেকটি মুসলমান যারা পরকালে আল্লাহ পাকের জান্নাতে যেতে চায় তাদের জন্য কমপক্ষে টু টাইম আল্লাহর কোরআন পড়া দরকার দুইটা সময়ে একটা হলো দিনের শুরু ভাগে আর একটা হলো বন্ধুরা আমার রাত্রের শুরু ভাগে দিনের শুরু ভাগে যখন আমি কোরআনুল করিম তেলাওত করলাম তামাম রাত্রে যত গুণা হয়েছিল কোরআনুল করিমের তেলাওতের দ্বারায় অন্তরটা ফ্রেশ হয়ে গেল তামাম দিন যত গুণা হলো মুসলমান সব গুণা নয় সগিরা গুনার কথা বলা হচ্ছে যখন আমি রাত্রের শুরু ভাগে ঘুম যাওয়ার আগে যখন আল্লাহর কোরআন তেলাওত করব তামাম দিনে যত গুনাহের ময়লা আমার অন্তরের উপরে পড়েছিল এগুলাও ক্ষমা হয়ে যাবে এই জন্য তামাম দুনিয়ার যত বড় বুজুর্গ আল্লাহ তামাম দুনিয়ার থেকে চলে গেছে এখন পর্যন্ত দুনিয়াতে আছেন তাদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন তাদের জিন্দিগির সবচাইতে বড় টাইমটা কেটে দিয়েছে আল্লাহর কোরআনের তেলাওতে পিছনে উনি যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে বয়ানের মাঝখানে একটু বিরতি দিলেই ওনার মুখ টপ করে নড়ত আবার ওনার অনুপস্থিতিতে উপস্থিতিতে আর বক্তৃতা করতেছে তখনও হুজুরের জবান টপ টপ করে নড়ত একজন জিজ্ঞেস করছে হুজুর আপনি রাজনৈতিক মিটিং এ যখন অন্যজন বক্তৃতা দেয় তখনও আপনার ঠোঁট নড়ে আপনি বক্তৃতা দিয়ে মাঝখানে এক মিনিট বিরতি দিলে তখনও আপনার ঠোঁট মরতে থাকে ব্যাপারটা কি হাফিজি বলছেন বাবা যতদিন পর্যন্ত রাজনৈতিক কার্যকলাপে ইনভলভ হই নাই ততদিন পর্যন্ত কোরআন অল্প সময়ে খতম করার সুযোগ ছিল রাজনৈতিক কাজে লেগে থাকার কারণে আমি অত অল্প সময়ে কোরআন খতম করতে পারি না এজন্য যখনই একটু সময় পাই তখনই আল্লাহর কোরআন তেলাও চালায় যায় আল্লাহর কোরআন তেলাওত করলেই তো আল্লাহর সাথে মোহাব্বত হয় মুসলমান ভাইরারে আবার আজকে তাম দুনিয়ার ভিতরে অশান্তির যত কারণ আছে তাম দেশের ভিতরে অশান্তির যত কারণ আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে বন্ধুরা আমার বলেন তো দেখি আজ থেকে তিরিশ চল্লিশ বছর পূর্বে আমাদের দেশের ভিতরে যেই পরিমাণে শান্তি ছিল শৃঙ্খলা ছিল মমত্ববোধ ছিল মনুষ্যত্ব ছিল মানুষে মানুষের সহমর্মিতা ছিল বলেন তো দেখি তিরিশ বছরের ব্যবধানে এখন তার বাড়ছে না কমে গেছে কেন কমে গেছে আমি আপনাদের সিলেটের অবস্থান জানি না তবে আমার সিরাজগঞ্জের অবস্থান আমার খুব ভালো করে জানা আছে আজ থেকে তিরিশ বছর পূর্বের কথা বলতেছি তখন গ্রামগঞ্জের ভিতরে ইলেকট্রিসিটি ছিল না চল্লিশ বছর পূর্বের কথা বলতেছি তখন গ্রামগঞ্জের ভিতরে ইলেকট্রিসিটি ছিল না গরমের মৌসুমে বন্ধুরা আমার গ্রামগঞ্জের মানুষগুলি নিজের ঘরগুলি ছেড়ে বাহির বাড়িতে এসে ঢালাও বিছনা পেরে বন্ধুরা আমার ঘুমায় যেত তামাম রাত্রি কাটায় দিত মহিলাগুলি ঘরের দরজা খুলে জানালা খুলে গোমাত একজন মানুষও কোনোদিন তাদের দিকে টস মেরে দেখতে গেল না ও মুসলমান কোন বাসার ভিতরে বাউন্ডারি বলতো দূরের কথা একটা গেট পর্যন্ত তখন ছিল না তখন কেউ কারো উপর আক্রমণ করতে যায় নাই কেউ অ্যাসিড মারতে যায় নাই কেউ কাউকে ঘর থেকে উঠায় নেয় নাই কেউ কাউকে ঘরের ভিতরে খুন আর হত্যা করে নাই ও মুসলমান মাত্র তিরিশ বছরের ব্যবধানে এখন কি হলো এখন ঘর তৈরি করার আগে বাইরের ওয়াল নির্মাণ করতে হয় এরপরে গেট মজবুত করে দিতে হয় বাইরের গেট লাগানো আছে ভিতরের গেট লাগানো আছে এরপরে ঘরের দরজা জানালা সব বন্ধ আছে এরপরেও নিজের বেডরুমে মানুষ প্রতিদিন খুন হয় কিন্তু খুনির কোনো খুঁজে বের করা যায় না বললাম আজকে দেখেন নিজের ঘরে মানুষ খুন হয় কুলু খুঁজে বের করতে পারে না তার মূল কারণ কি সবচাইতে বড় কারণ হলো এদেশের মুসলমান আল্লাহর কোরআনকে ঘর থেকে সরায়া টিভি আর সবিগয়ের ভিতরে ঢুকায় রাখছে মুসলমানের ঘরে এখন আর কোরআন জায়গা পায় না মুসলমানের ঘরে আল্লাহর কোরআনের জায়গা নাই এই তো এক বছর হবে আমাকে এক ছেলে ফোন করেছে কুষ্টিয়া থেকে ফোন করে বলতেছে হুজুর একটা মাস আলা জানতে চাই কি মাস আলা হুজুর যেই ঘরের ভিতরে টিভি আর ছবি থাকে সেই ঘরে কি কোরআন রাখা যায় আমাকে মাস আলা জিজ্ঞেস করতেছে আমি বললাম ভাই তুমি আমার কাছ থেকে জানতে চাচ্ছ যেটা সেটা হলো কোরআনের ফায়সালা কোরআন তো সুপ্রিম পাওয়ার সর্বোচ্চ আদালত কোরআনের আগে আল্লাহ পাক তোমাকে একটা ছোট্ট আদালত দিয়েছেন তার নাম হলো তোমার বিবেক বিবেক একটা আদালত এটা দিয়ে ভালো মন্দ নির্ণয় করা যায় তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো যে টিভি আর ছবি আর কোরআনকে একই জায়গায় রাখবা এটা তোমার বেবেক হ্যাঁ বলে না না বলে ওই ছেলেটি আমাকে বলতেছে হুজুর বিবেক তো কখনোই এটাকে সমর্থন দিবে না আমি বললাম ছোট আদালতে যদি সমর্থন না পায় বড় আদালতে সমর্থন পাওয়ার সম্ভাবনা নাই ও তখন আমাকে বলতেছে হুজুর তাহলে একটা কাজ করা যায় না আমি বললাম কি কাজ হুজুর তাহলে কোরআন ঘরের ভিতরে যেহেতু টিভি আর ছবি আছে সেই ক্ষেত্রে কোরআনটাকে বারান্দায় রাখা যায় না আমি তখন হুপলেস হয়ে গেলাম আমার আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম আমি ক্ষীণ হয়ে গেলাম আমি লম্বা টাইম আর কথা বলতে পারতেছি না আমার ভাবতেই আস আমি ভাবতেই পারতেছি না মুসলমান তার মুখ থেকে কথা বলতে পারে নাকি টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে সম্মানিত সুধি ওই ছেলেটা তো বলেছে আর আমরা তো আমল করেছি আমাদের অনেকেই বাসার ভিতরে টিভি আর ছবি আছে কোরআন নাই তাহলে মুসলমান টিভি আর ছবিকে ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে এই জন্য মুসলমানের দম্পত্য জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবনের কোন জায়গায় শান্তি নাই শান্তি নাই শান্তি নাই এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যে মুহাম্মদুর রসুল্লাহর উপরে নাজিল করা হয়েছিল আল কোরআন কোরআন হল শান্তির নস্খা কোরআন হল শান্তির প্রেসক্রিপশন কোরআন হল শান্তির মেডিসিন সেই মেডিসিন প্রেসক্রিপশনকে প্রত্যাখ্যান করে হাজার উন্নতি অগ্রগতি সাধন হতে পারে শান্তি পাওয়া যায় না যাবে না সম্মানিত উপস্থিতি কথাগুলা দিল দিয়ে বুঝবেন আজকের বয়ান শোনার পরে কালকে যদি প্রত্যেকের ঘরে কোরআন উঠে তাহলে বুঝবো এই লম্বা রাস্তা সফর করা সার্থক আপনারা কি হাত উঁচু করে ওয়াদা দিতে পারেন যে আমাদের প্রত্যেকের বাসায় আল্লাহ কোরআন ঢুকাবো হাত নামান শুধু কোরআন ঢুকালেই হবে না কোরআনের গায়ে জামা বানাইতে হবে উন্নত কাপড় দিয়ে রাজি আছেন আপনার গায়ের জামা এত দামি যে কোরআনের কারণে সূর্য আলো দিচ্ছে যে কোরআনের কারণে চাঁদের ভিতরে কিরণ আছে যে কোরআনের কারণে বাতাসের ভিতরে ফ্রি ফ্রি অক্সিজেন বিতরণ করা হচ্ছে যেই কোরআনের কারণে নানা রঙের খাবার জমিন থেকে বের করে দিচ্ছে সেই কোরআনের গায়ে জামা নাই আপনার গায়ে জামা কেন আমাদের দেশের মুসলমান টিভির পর্দা কেড়ে হাজার টাকা দিয়ে টিভির পর্দা টিভির গায়ের জামা কেড়ে হাজার টাকা দিয়ে টিভিকে রাখার জন্য স্পেশাল টেবিল তৈরি করা হয় যেই কোরআনের কারণে সূর্য আলো দেয় সেই কোরআনের গায়ে জামা নাই অনেক বস্তুতেও নাই অনেক মসজিদেও দেখা যায় কোরআন ডজন ডজন কোরআন পড়ে আছে কিন্তু কোরআনের গায়ে জামা নাই আপনি হুজুরকে হাজার টাকা দেওয়া জামা গিফট করলেন হুজুরের তো দাম বাড়ছে কোরআনের কারণে আপনি কোরআনের গায়ে জামা দিতে পারলেন না কেন আপনি পীরের জন্য লাখ টাকা ব্যয় করলেন পীরের মর্যাদা বাড়ছে আল্লাহর কোরআনের কারণে পীরকে লাখ টাকা দিলেন আল্লাহর কোরআনের সম্মানিত সুফি মুসলমানদের পর্যদুস্ততার বড় কারণ আল্লাহ পাকের কোরআনের সাথে বেহুরমতি আল্লাহ পাকের কোরআনের হুরমত ইজ্জত তার মর্যাদা দাম এটা আমরা দিতে জানি না দেখবেন এখন আমাদের দেশে ইয়া ছাপানো হয় পোস্টার ছাপানো হয় চেয়ারম্যান মেম্বার এমপি এদের যত হ্যান্ডেল প্রস্তাব দেখবেন যদি মুসলমান হয়ে থাকে এর শুরুতে বিসমিল্লা আছে ঠিক বললাম ঠিক বললাম বাজারের দোকানদার যারা আছেন তারা মেমো সাফান মেমো মেমো ক্যাশ মেমো এটার শুরুতেও বিসমিল্লা আছে নাই যত হালকা তার কাজ লেখেন এটার শুরুতেও বিসমিল্লা আছে আমি জিজ্ঞাসা করি বিসমিল্লাহ রহমানুর রহিম এটা কোরআন শরীফের আয়াত কিনা আল্লাহ পাকের সবচেয়ে বড় নাম মূল নাম কি আসল নাম কি এই আল্লাহ শব্দের পরে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি তারপরে গুরুত্বপূর্ণ নাম কি এই তিন নাম তো বিসমিল্লাহ রহমান ইব্রাহিমের ভিতরে আছে অথচ আপনি কার্ডে লেখলেন মেমোতে লেখলেন সেই মেমোটা আপনি যখন ছিললেন যে ওই বিসমিল্লার উপরে হাত পড়লো তখন তো আপনার রোজই নাই আপনি যখন ছিঁড়ে একটা হিন্দুর হাতে দিলেন ওই হিন্দু বিসমিল্লা আমার আল্লাহর নামে শ্রদ্ধা করবে তো পেশাব পেরা ফেলে দিবে কোরআন শরীফের আয়াত আপনার পায়ের জুতার নিচে কোরআন শরীফের আয়াত আজকে পেশাব পেশাবখানার ভিতরে কোরআন শরীফের আয়াত ময়লার ডাস্টবিনের ভিতরে যেই জাতি আল্লাহর কোরআনকে ডাস্টবিনে ফেলে ওই জাতিকেও ডাস্টবিনে আমাদের দেশের কত মানুষ বক্তব্য দেয় হজরত অমরের মতো শাসক চাই আমি তাদেরকে বলতে চাই হজরত অমরের মতো শাসক চাইলে হজরতে আবু হরার মতো প্রজা হতে হবে হজরত আবু হরার মতো প্রজা তুমি হইবা না হজরত অমরের মতো শাসক চাও এরা পূর্ব দিক থেকে যে সূর্য উদয় হয় এটা পশ্চিম দিক থেকে উদয় হওয়া সম্ভব কিন্তু হজরত আবু হরার মতো প্রজা ছাড়া হজরত অমরের মতো শাসক সম্ভব না আমাদের নিজেদের আমলের অবস্থা এত জটিল যে কোরআনের কারণে এত দাম আমাদের যে কোরআনের কারণে এত পাওয়ার আমাদের সে কোরআনের সাথে আমাদের আচরণটা কি সম্মানিত সুদী খুব ভালো করে বুঝবেন আমি বাংলাদেশের অনেক জায়গাতে যাওয়ার পরে যখন দেখছি কোরআন বেশি অবস্থা খারাপ পকেট থেকে তখন আমি যেই পরিমানে টাকা লাগে এই কোরআন গুলাকে ইজ্জতের সাথে কাপড় দিয়ে পেশাইতে এটা আমি বের করে তাদেরকে দিয়ে আসছি জিম্মাদারি দিয়েছি এটা করবেন আপনি যদি না করেন তা আপনি বলেন আমি এখানে থেকে আল্লাহর কোরআন গুলাকে আগে ইজ্জতের জায়গায় বসাবো তারপরে অজে যাব না হুজুর হুজুর আমরা করব। পরে আমি ফোন দিয়েছি কোরআন পরে আছে কোরআনের উপরে ময়লা পড়ছে কোরআন কাছে নিলে এখন গন্ধ আছে সেখান থেকে এ কোরআন পরিষ্কার করেন কোরআনের উপরে উন্নত মানের আতর লাগান উন্নত মানের আতর লাগান কোরআনের গায়ে জামা লাগান কোরআনকে সবচাইতে উঁচা জায়গায় রাখেন শুধু কি রেখে দিবেন না তেলাওত করবেন কোরআন তো কিনতেছি রাখতেছি হলো কোরআন তেলাওতের জন্য সম্মানিত শুধু এজন্যে আমাদের প্রত্যেকের বাসায় কালকে গিয়ে দেখবেন কোরআনের গায়ে জামা আছে না নাই দেখবেন ইনশাআল্লাহ না থাকলে বানাই দেব পীরের গায়ে জামার দাম বেশি না কোরআনের গায়ের জামার দাম বেশি পিসব যত বড় পিড়ি হোক তার গায়ের জামা পরিষ্কার করার পরে এই পানি কোথায় রাখবে এর কোনো মাস আলা নাই যেখানে খুশি সেখানেই ফেলবে কিন্তু কোরআনের গায়ের জামা পরিষ্কার করার পরে এই পানি যথায় তথায় ফেলা যাবেন এটা মাস আলা আছে এটা মাসালা আছে আল্লাহ আকবর কোরআনের গায়ের যে জামা আছে এই জামা পরিষ্কার করার পরে এই পানিটাকে উঠায়া ফুলের টবে দিতে হবে অথবা ঘরের ভিতরে বরকতের জন্য ছিটায় দিতে হবে এই পানি নোংরা জায়গায় ফেলা যাবে না কিন্তু পীরের গায়ের জামারও কি তাই তাহলে দাম তো পীরের চাইতে কোরআনের বেশি দাম তো হুজুরের চাইতে কোরআনের বেশি দাম তো বক্তার চাইতে কোরআনের বেশি দাম তো শেখুল হাদিস সাহেবের চাইতে কোরআনের বেশি দাম তো হাফেজ সাহেবের চাইতে কোরআনের বেশি এ সবগুলির দাম বাড়ছে কার কারণে সেই কোরআন মুসলমানদের ঘরে আজ নাই মুসলমান ভাইরা আমার কথাগুলা দিলদা বুঝবেন আজ থেকে তিরিশ বছর পূর্বের কথা বলতেছি আমি আমার অঞ্চলে যে এটা দেখেছি সেইখান থেকে বলতেছি আমি আমার দাদি চাষি ফুবুদেরকে দেখতাম ওনারা সকালবেলায় উঠে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল করিম তেলাওত করতেন যতক্ষণ পর্যন্ত কোরআনুল করিম তেলাওত করতেন না অতক্ষণ পর্যন্ত সংসারের কোনো কাজে হাত লাগাতেন না ওনারা কিন্তু খুব সুন্দর করে পড়তে পারতেন এমনটি কিন্তু ছিল না বরং ওনাদের পড়া ছিল অনেকটাই ভুল ওই জামানায় সুন্দর করে পড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে লোকও ছিল না কিন্তু কোরআনুল করিমের প্রতি ছিল তাদের অবন্ধুরা আমার অস্বাভাবিক শ্রদ্ধা ভালোবাসা এবং মারাত্মক আস্থার বিশ্বাস ওনারা সব কোরআন পড়তে পারতেন না কলকাতার সাফা কোরআন বড় অক্ষরের লেখা এগুলি পড়তে পারতেন যতদিন পর্যন্ত মুসলমানের ঘরের ভিতরে ফজরের পরে মাগরীবের পরে কোরআন তেলাওত হয়েছে অতদিন পর্যন্ত মুসলমানের ঘরে কোন সন্তান তার পিতা মাতার উপরে মেজাজ দেখাইতে সাহস পায় না আপনি এখানে যারা আছে বয়স্ক আমাদের অঞ্চলের কথা বলি আমাদের অঞ্চলের বয়স্ক লোক যারা ছিলেন তাদের অবস্থা ছিল এই পিতা পুত্রের অবস্থা মানামানি ছিল এই যে ছেলে বড় হয়েছে বিয়ে করবে এ কথা বলার সাহস তো ছেলের নাই ছেলের বাবা যেই মেয়ে তাকে চয়েস করে দিবে ছেলেকে ওইটাকেই নিতে হবে এটা ছিল আগের সিস্টেম আপনাদের অঞ্চলে কিরকম ছিল নাকি তাহলে এক সময় কি ছিল সন্তান তার বাবার উপরে কথা বলবে তো দূরের কথা সন্তান তার জীবনের সঙ্গিনী চয়েস করতে নিজের সাহস নাই বাবা যেটা নিয়ে এসে দিবে এটাকেই বরণ করা লাগতো আর আজকে ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি কি আপনার ছেলের তো আপনি চয়েস করবেন এটা তো চলবেই না মেয়ের দাও চলবে না না কি বলেন আপনাদের অঞ্চলে কেমন মেয়ের দাও চলবে না আপনি বলবেন এটা না আমি আগে চয়েস করে রাখছি এই পরিবর্তন কেন কারণ মুসলমানদের মালিকের সাথে সম্পর্ক নষ্ট যার কাছে শান্তি যার কাছে শৃঙ্খলা যার কাছে দুনিয়ার ভিতরে আল্লাহ প্রশান্তি তার সাথেই সম্পর্ক আমাদের কাটা আর ফাটা মালিকের সাথে সম্পর্ক নাই সবার সাথে সম্পর্ক আছে শুধু সম্পর্ক নাই কার সাথে মুসলমান ভাইরা আমার এই জন্যই বলতেছিলাম কোরআনুল করিম তেলাওতের তিনটা বড় বড় ফায়দার এক নম্বরের ফায়দা হল জীবন চলার পথে মানুষ আমরা যখন গুনা করি গুনাহের কারণে অন্তরের উপরে যেই কালো দাগগুলি পড়ে যায় কোরআনুল করিমের তেলাওতের দ্বারায় আল্লাহ পাক রব্বুল আমিন অন্তরের কালো দাগগুলি বন্ধুরা আমার পরিষ্কার করে দেয় নাম্বার দুই কোরআনুল করিম তেলাওত করলে বন্ধুরা আমার বুঝে পড়ুক আর না পড়ুক কমপক্ষে প্রতিবক করে দশটি করে নেকি হয় এ মুসলমান আপনারা বলেন বর্তমান বিশ্বের ভিতরে সবচাইতে বড় ধন ব্যক্তির নাম হলো বিল গেটস বিল গেটস এর চাইতে বর্তমান বিশ্বে বড় কোনো ধনী মানুষ নাই এই বিল গেটসের লাইফ হিস্টোরি আপনারা পড়ে দেখলে জানতে পারবেন বিল গেটসের প্রথম জীবন ছিল অত্যন্ত দুর্ভিক্ষজনিত জীবন নিজের পেটের খাবার গোসাইতে ব্যর্থ হওয়ার কারণে বিল গেটস একবার আত্মহত্যা করার জন্য প্ল্যান করল কিন্তু ইনসান হাজারো কোশিশ সে কুছ ভি নহী কর সকতা হ্যায় আখির ওহি হো জাতা হ্যায় জো মনজুর খোদা হোতা হ্যায় বিল গেটস যদি আজকে খুদার তাড়নায় আত্মহত্যা করার জন্য প্ল্যান করেছে কিন্তু আল্লাহ পাকরবিন তো ওই বিল গেটস পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে সবচাইতে বড় বড় রোগ বানায় দিবে বিল গেটস এর আত্মহত্যা করলো না কিছুদিন পরে দুনিয়াতে তৈরি হইল ইন্টার বন্ধুরা আমার কম্পিউটার এই কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করলো সে কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করার কারণে আজকে তামাম দুনিয়া থেকে বিল গেটসের অ্যাকাউন্টে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ টাকা জমা হয় যত মানুষ বন্ধুরা আমার সফটওয়্যার ইউজ করবে তাদের সেখান থেকে টাকা বিল গেটসের অ্যাকাউন্টে জমা হয় ও মুসলমান বিল গেটস যেমন দুনিয়ার ভিতরে সফটওয়্যার আবিষ্কার কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করার কারণে প্রতি মুহূর্তে তার অ্যাকাউন্টের ভিতরে টাকা জমা হয় এই দুনিয়ার ভিতরে যেই সমস্ত মুসলমান নারী আর পুরুষেরা তাদের অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের সপ্তাহের আবিষ্কার করে নিবে আল্লাহ আকবর বলেন যেই সমস্ত মুসলমান নারী পুরুষেরা অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের সপ্তাহের আবিষ্কার করবে আল্লাহর পয়গম্বর বলেছেন মন করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ মুসলমান কথাগুলা দিল দিয়ে বুঝবেন যাদের অন্তরের ভিতরে কোরআনের সফটওয়্যার আবিষ্কার করলো যে আল্লাহর কোরআন পড়ার যোগ্যতা অর্জন করলো তার অন্তরেই কোরআনের সফটওয়্যার আবিষ্কার হয়ে গেল এখন শুধুমাত্র কেবল মাত্র দশ গুণে আল্লাহ তালা নেকি বাড়ায়া আমার আমল নামার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন এই জন্য কোরআনের সত্তর অন্তর আবিষ্কার করো মুসলমান তাহলে পরকালীন জীবনের মুদ্রা তোমার অ্যাকাউন্টে জমা হবে বিল গেটসের যেমন মিনিট যায় লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা হয় তুমি আল্লাহর কোরআনের সফটওয়্যার অন্তর আবিষ্কার করো তুমি দেখে অথবা না দেখে পড়ো তুমি পড়তে থাকো তোমার অ্যাকাউন্টে ব্যালেন্সে পরকালীন নেকি জমা হতে থাকবে আমাদের দেশের অবশ্য কিছু মুফাসির আমদানি করছে যারা বলে কোরআন নাকি না বুঝিয়া পড়লে কোনো নেকি নেই এই জাতীয় মুফাসির কি আপনাদের সিলেটেও কখনো দিয়ে একটা আসছে নাকি আসে নাই আসছে হয়তো আপনারা জানেন না কোনো পেসে পুষে বলে ফেলছে যদি এখানে না এসে থাকে কমপক্ষে বিভিন্ন পর্দায় তাদেরকে পাওয়া যায় পর্দায় পাওয়া যায় বুঝেন তো পর্দা কেউ কোন পর্দা জোরে বলেন এই পর্দায় পাওয়া যায় যেই পর্দায় ইন্দ্র কিশোরকে পাওয়া যায় রুনা লাইলাকে পাওয়া যায় এই পর্দায় এদেরও পাওয়া যায় ঠিক বললাম না ব্যাঠিক বললাম যেই পর্দায় মমতাজদের পাওয়া যায় সেই পর্দায় হেদেরও পাওয়া যায় সম্মানিত শুধু মমতাজ আর হেরা যদি একই পর্দায় দাঁড়ায় দুই রকমের হিসাব করার তো কোনো সুযোগ নাই আপনারা কি বলেন সম্মানিত সুদি এই পর্দা আবার একজন নিজে আবিষ্কার করে ফেলছে সেটা আবার পিস টিভি চিনেন নাকি আপনারা তারে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ তার মারাত্মক ভক্ত হয়ে গেছে নিজের বাবার বিরুদ্ধে বললে শোনার পরেও এড়িয়ে যায় কিন্তু জাকিরের বিরুদ্ধে বললে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যায় এরকম লোক আসে না নাই ওই পদ্মা থেকে ধর্ম নিয়া দুনিয়াতে চইলা জান্নাত পর্যন্ত যাওয়ার কোন কায়দা নেই ওল্ড ইজ গোল্ড পুরাতনটাই হল স্বর্ণ সেই স্বর্ণ পদ্ধতি যেটা নবী আলাইহিসালাম আবিষ্কার করে গেছেন সেই পদ্ধতিতে দিন শিখতে হবে এটা মাথার মধ্যে রেখেন ও তারা বলে কোরআন নাকি না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই আমি তাদেরকে বলতে চাই প্রথম নাম্বার কথা হলো কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই এ কথা যারা বলে তারা জাহেল অথবা বদ্দিন অথবা জাহেজ জাহেল প্লাস বদ্দিন কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে জাহেলও বদ্দিনও কারণ আল্লাহ রসুল বলছেন কোরআন শরীফ না বুঝিয়ে পড়লেও নাকি হয় আর ওরা বলে না বুঝিয়ে পড়লে নাকি নেই যদি বলেন কোথায় বলেছেন আল্লাহ রসুল আমি যে হাদিস পড়েছি হাদিসে আপনাদের এরকম যদি কোন মুফাসিরের পালায় পড়েন তাহলে পরবর্তীতে মুফাসিরের কাছে গিয়া ঠান্ডা মাথায় বসবেন বসে হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি একটা বক্তৃতার ভিতরে কথা বলে ফেলেছেন ওর কোরআন নাকি না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই তাহলে আমার একটা জিজ্ঞাসা আছে হুজুর কি জিজ্ঞাসা আপনি যখন আলিফ নাম মিম পড়েন তখন কি নেকি হয় উনি বলবেন যে হ্যাঁ হয় আপনি যখন আলিফ লাম র পড়েন তখনও কি নেকি হয় উনি বলবেন হ্যাঁ হয়তো আপনি যখন কা ফা ইয়া আইন সদ পড়েন তখন কি নেকি হয় উনি বলবেন যে হ্যাঁ হয় আপনি তখন বলবেন তাহলে আপনি আলিফ লাম মিম কি বুঝছেন আমাকে একটু বুঝান পারবে কি আপনি তখন বলবেন হুজুর আপনি তো বললেন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই তাহলে আপনি আলিফ লাম মিম বুঝলেন না তারপরেও যদি নেকি হয় আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বুঝি নাই আমার দা হবে না কেন কথা বুঝাইতে পারছি কি আপনাদের আপনি না বুঝিয়া পড়লে নেকি হইল আর আমি না বুঝিয়া পড়লে নেকি হয় না এই কথা মানা যায় মুসলমান ভাইরারে আমার আর নাম্বার কথা হলো কোরআনুল করিম তো রবি ঠাকুরের রচনা না কোরআনুল করিম তো বন্ধুরা আমার কবি নজরুলের রচনা না কোরআনুল করিম আসমানি কিতাব বটে শুধুমাত্র আসমানি কিতাব না এটা আল্লাহ পাকের কিতাব শুধু না বরং এটা সকল আসমানি কিতাবের ভিতরে ব্যতিক্রম ভিন্ন রকমের এটা হলো কালামুল্লাহ কার কথা কোরআনের প্রতি আয়াত স্বয়ং আল্লাহ সাতবার করে পড়েছেন কে পড়েছেন আবার বলেন জিব্রাইল আমিন সাতবার পড়েছেন কিতাবে আছে উন্দিলাতিল কোরআন আলা সাবা তাহরুফ আমরা বাঙালি এক তাই পড়তে জানি না সাত রকমের পর্বত দূরের কথা যারা ইংরেজি শিক্ষিত বন্ধু আছো তারা ভালো করে বুঝবা আমাদের দেশের যে ইংলিশ আছে এটা কয় প্রকার দুই প্রকার দুই দেশের ইংরেজি এজন্য দুই রকমের যার কারণে একটা শব্দ মেডিসিন একটা মেডিসিনের নাম আছে মক্সাসিল এই উচ্চারণটাও শুদ্ধ মকজাজিল এই উচ্চারণটাও শুদ্ধ মকসাসিল এটাও শুদ্ধ মকজাজিল এটাও শুদ্ধ একই জিনিস তো দুই রকমের হলো কেমনে ইংলিশ দুই দেশের উচ্চারণ দুই রকমের ইংলিশ তো দুই রকমের আর আরবি ভাষা কোরআন কমপক্ষে সাত রকমের কোরআন শরীফ পড়া যায় সুবাহ বললেন না যে আমরা একটা পারি না তাই কি আপনি মিশরের কারীদের কাছ থেকে আলহামদুসুরা শোনেন দেখবেন বিশ মিনিট পর্যন্ত সুরায় ফাতেহা শুনাইতেছে সাজা আবার বলতেছে ওয়াদুহে ওয়াল্লাইলিদা সাজে বলে না বলে না শোনেন নাই আপনারা সম্মানিত সুদী কোরআন এটা যদি কোনো মানুষ এমন হয় যে পড়তে পারে না কিন্তু আবেগ নিয়ে কোরআন খুলে কোরআনের দিকে আবেগ মোহাব্বত ভালোবাসা আসবত নিয়ে শুধু তাকায় তাকায় দেখে নেকি হবে না হবে না আপনারা বলেন তো দেখি আব্বার চেহারার দিকে তাকাইলে নেকি হয় না খানায় কাবার দিকে তাকাইলে নেকি হয় না জামালুর রহমতের দিকে তাকায় থাকলে নেকি হয় না কোরআন শরীফের অক্ষরের দিকে তাকায় থাকলে নেকি হয় না ওই বলদের দলেরা কোরআন শরীফের অক্ষরের দিকে তাকাইলেই যদি নেকি হয় না বুঝিয়া পড়লে নেকি হয় না এটা বলো কেমনে মুসলমান ভাইয়ারে আমার একটা ঘটনা বলেন শেষ করে দেব কোরআন কারিমের কত বড় মর্যাদা কত বড় পাওয়ার আল্লাহ পাকের কাছে কত বড় দাম এ প্রসঙ্গে আপনাদের এই অঞ্চলকে যিনি আবাদ করেছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহের বড় সাহেব জাদা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাই উনি একবার আমি যখন ছোট মাদ্রাসায় পড়ি আমাদের আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসেছিলেন উনি দুই চারটা বাংলা ভাঙ্গা ভাঙ্গা বাংলাও বলতে বলতে পারতেন উনি লম্বা টাইম বয়ান করেছিলেন সম্ভবত যেই ঘটনাটা উনি বর্ণনা করেছিলেন এটা ইন্ডিয়ারও হতে পারে অথবা অন্য কোথারও হতে পারে আসাদ মাদানি রহমাতুল্লাহ বললেন এক এলাকার ভিতরে একটা গ্রাম ছিল যে গ্রামটা মূর্খের গ্রাম বলে পরিচিত ছিল সেই গ্রামের ভিতরে একজন মানুষের এন্তেকাল হয়ে গেল এই লোকটা সবাই কিন্তু মুসলমান কিন্তু চরম মূর্খ এই লোকটাকে কোন পদ্ধতিতে জানাজার নামাজ পড়ায় কেমনে কবরের ভিতরে রাখতে হয় এই পজিশন কারো জানা নাই তখন গ্রামের সকল লোকেরা এই লোকটাকে সুন্দর করে গোসল করায়া কাফনটা পরালো জানাজার নামাজ পড়ানোর মতো কোনো ব্যক্তি নাই এই জন্য সকলেই বসে সিদ্ধান্ত গ্রহণ করল মেন রাস্তা থেকে আমাদের মহল্লাটা অনেক ভিতরে রাস্তার পার্শ্বে দাঁড়ায় থাকবো কোনো হুজুরকে যদি পাই তাকে নিয়ে আসার জন্য এত লম্বা টাইম হুজুর নাও দিতে পারেন এই জন্য আমরা একটা কাজ করি বলে কি রাস্তা নিয়ে চলো মেন রোডের পাশে দাঁড়ায় থাকি এই রাস্তা দিয়ে কোনো মানুষ যদি যাইতে থাকে তাহলে একজন হুজুরকে ধরে কমপক্ষে জানাজান নামাজটা কমপ্লিট করায় নেব শেষ পর্যন্ত তাই করা হলো রাস্তার পাশেই কবরস্থান কবরস্থানের ভিতরে কবর খনন করা হয়েছে তাম বন্ধুরা আমার মূর্খ গ্রামের তাম লোকগুলি এসে লাশটাকে নিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনতেছে কিন্তু লোকজন পাওয়া যায় না যা দু চারজন লোক রাস্তা দিয়ে আসা যাওয়া করে তাও বন্ধুরা আমার আলেম নেই হুজুর টাইপের কাউরে পাওয়া যায় না দীর্ঘক্ষণ পর্যন্ত দেরি করতে করতে একজন মানুষকে পাওয়া গেল লোকটা নাকি বাইসাইকেলে করে পথ চলতেছিল মুখের ভিতরে দাড়ি মাথার ভিতরে টুপি দেখে গ্রামের লোকেরা ভাবলো ইনি নিঃসন্দেহ হুজুর হবেন লোকটি যখন একদম কাছে এসে গেল গ্রামের সমস্ত মানুষগুলি তার কাছে দাঁড়িয়ে তাদের সকল বৃত্তান্ত খুলে বলল আমাদের গ্রামের লোকটা মারা গেছে অমুক টাইমে গোসল করাইছি কাফন পরাইছি কিন্তু জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা সম্পন্ন একজন লোক নাই ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তার পাশে বসে আছি কখন আল্লাহ পাক তার বান্দা মিলিয়ে দিবেন সে জানাজার নামাজ কমপ্লিট করে দিলে এরপরে আমাদের ছুটি নাইলে লাশটাও তো গন্ধ হয়ে যেতে পারে ভাই একটু অনুগ্রহ করে আমাদের এই লাশটাকে জানাজা করায় দেন উনি গরিব দিকে তাকায় বললেন না না আমার তো চাকরির সময় হয়ে গেছে অফিস টাইম আমি সময় দিতে পারবো না তাম গ্রামের লোকগুলি যখন বন্ধুরা আমার কাদা শুরু করে দিল সমস্ত লোকজনের কারণে আল্লাহর বান্দা কিছু সময় দিতে রাজি হয়ে গেল এক বন্ধুরা আমার আল্লাহর বন্দা অজু করে দ্রুত গতিতে তার জানাজার নামাজ কমপ্লিট করা দিলে সকল লোকেরা তার পায়ে পড়ে ডেকে বলে হুজুর কবরের ভিতরে নামায় যে দোয়াটা পড়তে হয় এটাও তো আমাদের জানা নাই অনুগ্রহ করে কমপক্ষে কবরের ভিতরে শোয়া দেন দুই একটা খাটনি তাটনি পিয়া পড়ায়া এরপরে যাতে করে আমাদেরকে একজনকে কমপক্ষে মাটি দেওয়ার দোয়াটা শিখায় দিয়া যান আমরা মাটি দিয়ে আপনি চলে যাবেন শেষ পর্যন্ত উনি তাই করলেন এরপরে উনি চলে গেলেন আল্লাহর বান্দা নিজের গন্তব্যে চলে যাওয়ার পর পকেটের ভিতরে হাত দিয়ে দেখে চাকরির মেন ডকুমেন্টসের একটা কাগজও তার পকেটে নাই চাকরি যে করে দুনিয়াতে চলার অবলম্বন হলো চাকরি আর ডকুমেন্টস এর কাগজপত্র ছিল উপরের এই পকেটে একটাও নেই আল্লাহর বন্দা বিচলিত হয়ে গেলেন পেরেশানিতে পড়ে গেলেন আবার পিছনের দিকে ব্যাগে আসলেন খুঁজতে খুঁজতে না না কোথাও পাওয়া গেল না কবর পর্যন্ত আসার পরে আল্লাহর বান্দার মস্তিষ্কের মেমোরিতে জেগে উঠল তুমি যখন মৃত ব্যক্তি লাশটা নিয়ে যখন কবরের ভিতরে উপুর হয়েছ লাশটা শোয়ানের জন্যে হয়তো তখন তোমার কাগজপত্রগুলি কবরের ভিতরে পড়ে গেছে উদ্ধার করবে কেমনে আল্লাহর বান্দা আস্তে আস্তে করে সেই মহল্লায় চলে গেল যেই মহল্লার ভিতরের লোকজন তাকে অনুরোধ করে জানাজা করাইছিল যাওয়ার পরে উনি যখন বললেন আমার এই প্রবলেম লোকেরা সাথে সাথে তার ডাকের সারা দিল ও মুসলমান তার কারণ আজ থেকে তিরিশ চল্লিশ বছর পূর্বে আমাদের দেশে শিক্ষিত মানুষ কম ছিল কিন্তু ভদ্র ছিল সভ্য ছিল মনুষ্যত্ব ছিল এখন যত শিক্ষিত হচ্ছে তত মানুষ বাড়তেছে শিক্ষিত হচ্ছে বটে মানব মনুষ্যত্ব নাই মানবতা নাই মনুষ্যত্ব নাই ইনসানিয়াত নাই হায়ওয়ানিয়াত ভিতরে ঢুকে যাচ্ছে শিক্ষা বাড়তেছে বটে কেন কারণ মানবতার শিক্ষা শিক্ষা দেওয়া হয় না মানবতার শিক্ষাই তো হলো করার ইসলামের শিক্ষা সমুসলমান শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বললেন এই অবস্থা গ্রামের লোকেরা সঙ্গে এলো উনি বললেন মাত্র তিরিশ চল্লিশ মিনিট পূর্বে আমরা কবরের ভিতরে লাশটাকে নামাইছি এখন মাটিগুলা সরায়া আমার গুলা বের করলে কোনো শরীয়তে অসুবিধা নাই শেষ পর্যন্ত তাই করা হলো মাটিগুলি যখন সরানো হলো মাত্র এক কন্যার থেকে বন্ধুরা আমার তালাইটা যখন সরাইছে অমনিতে এমন সুঘ্রাণ এলাকার ভিতরে ছড়ে পড়ছে যেই রকমের সুঘ্রাণ জীবনেও কোনোদিন তাদের নাকে সুখে নেই বন্ধুরা আমার দুই একটা বাস সরানোর পরে দেখা গেল কিছুক্ষণ পূর্বে নর্মাল মাটির কবরের ভিতরে যাকে কবর দেওয়া হলো সেই লোকটার পুরা কবরটা লাশের উপরে ফলে ফুলে ভরে দেওয়া হয়েছে এমন সুন্দর ফুল যা জীবনেও কোনোদিন কারো চোখের সামনে পড়ে নাই ফুলের উপরে তার ডকুমেন্টসের কাগজগুলা রাখা আল্লাহর বান্দা কাগজটা ওখান থেকে টান দিয়ে নিয়ে চলে গেলেন দ্রুত গতিতে আবার পূর্বের মতো করে কবরটাকে সমান করে দেওয়া হলো আল্লাহর বান্দার মাথার ভিতরে ঢুকলো এই লোক কোন আমল করছে সেই আমল তো আমাকেও করতে হবে কারণ কবরের জগতে আমাকেও একদিন ঢুকতে হবে এই লোকের আমলটা আমার দরকার এই লোকতে নর্মাল কবরের ভিতরে ঢুকাইতে দেরি হয়েছে কিন্তু কবর তার জান্নাতের বাগান হতে দেরি হয় নাই উনি লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন এই লোকের সবচাইতে কাছের আপন লোককে লোকেরা তাকে ইনফরমেশন করলো তার একমাত্র কন্যাই আছে সেই বলতে পারবে কন্যার কাছে যখন ওনাকে নিয়ে যাওয়া হলো পর্দা মেনটেন করে জিজ্ঞাসা করলেন মাগ তোমার বাবা কোন আমল করত যে আমলের কারণে মাত্র কিছুক্ষণ পূর্বে আমরা তাকে নর্মাল কবরে রেখে আসলাম কয়েক মিনিটের ব্যবধানে আল্লাহ পাক তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে মহিলাটি আবেগের কারণে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেওয়ার আঙ্কেল আপনি তো জানেন পুরা মহল্লাটাই হলো মূর্খের মহল্লা আমার আব্বাও একজন মূর্খ মানুষ ছিলেন তবে একটা কথা আমার মনে পড়ে আমার আব্বা কৃষক মানুষ ছিলেন তাম দিন মাঠে ঘাটে কাজ করতেন সন্ধ্যা যখন হতো উনি বাসায় চলে আসতেন পুকুরের ভিতরে ঢুকে পুরা হাত পাগুলি সুন্দর করে পরিষ্কার করতেন আমাদের ঘরে তক্তার উপরে মোটা একটা বই রাখা আছে কাপড় দিয়ে পেছানো এই বইটা উনি প্রতিদিন ওখান থেকে নিচে নামাইতেন এরপরে আদৌ যত্ন করে বইটা বলতেন প্রত্যেক টাইনের নিচে হাত দেয়া বলতেন ইয়ে ভি सच कहा ये भी सच कहा ये भी मेरा मौला का फरमान है ये भी मेरा मौला का फरमान প্রত্যেক টাইনের নিচে হাত দেয়া চোখের পানি চাইরা দেয়া কানতেন আর বলতেন এটাও আমার আল্লাহর কথা এটাও 100% সত্য কথা আল্লাহর বান্দা বললেন মা সেই বইটা তুমি আমাকে একটু দেখাও বইটা যখন তার কাছে পৌঁছানো হলো খোলার পরে দেখা গেল অন্য কারো রচনা নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কালামুল্লাহ বলতেছিলাম ওই সময় আল্লাহর কোরআন পড়ার মতো কোন প্রসেস সুযোগ তার ছিল না কোরআন পড়তে পারে নাই তবে কোরআনের প্রতি আসমত মোহব্বত ভালোবাসা বিশ্বাস নিয়ে প্রতিদিন কোরআন খুলে কোরআনের অক্ষরের দিকে তাকায়া প্রতিদিন সততার স্লোগান দেওয়ার কারণে কবরে ঢুকাইতে দেরি হয়েছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে এ হলো কোরআন জন্য কোরআনুল কারিম না বুঝিয়া পড়লেও যে বলেন সব নাম্বার তিন এটা এক দুই মিনিটে শেষ করে দেব কোরআনুল কারিম তেলাওত করলে শুধু পরকালীন জীবনের মুদ্রা নেকি বাড়তে থাকে তাই না নাম্বার তিন কোরআনুল করিমের তেলাওতের দ্বারায় আল্লাহর সাথে মোহাব্বত হয় কার সাথে মোহাব্বত হয় আল্লাহর সাথে মোহাব্বত হয় বাদশাহ হারুনার রশিদের দরবারে অনেক মন্ত্রী ছিল একজন মন্ত্রী ছিল জীবনেও কোনোদিন হারুনার রশিদের কাছ থেকে কিছু চায় না একদিন হারুনার রশিদ বাদশাহ জোর করে বললেন সব মন্ত্রীরা আমার কাছ থেকে চেয়েছে অনেক কিছু নাই তুমি এক ব্যতিক্রম মন্ত্রী জীবনেও কিছু চাইলে না আমার কাছে চাও না কেন সেটা বলো মন্ত্রী তখন বলতেছেন যে মাননীয় প্রেসিডেন্ট মহোদয় ওই চাইনা হলো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য যে কারোর কাছে চাইলেই যে যার কাছে চাওয়া হয় সে যে চায় তাকে ছোট মনে করে খাটো মনে করে ভিন্ন নজরে দেখে এই জন্য আপনার কাছে চাই না আমার মর্যাদাটা টিকে রাখার জন্য এ কথা বলতেই আল্লাহ আকবর ওই প্রেসিডেন্ট বলতেছেন আজকে আমি তোমাকে অর্ডার করতেছি আজকে কিছু চাইতে হবে এ কথা বললে বলতেছে স্যার আপনি যেহেতু বলতেছেন চাইতেই হবে তাহলে একটা জিনিস চাই কি তার একমাত্র ছেলে বলল যে আমি চাই আপনি আমার ছেলেটাকে মহব্বত করেন বাদশাহ এসে দিল সে পাগল এত বড় বড় জাগা জমি এরিয়া বিল কারখানা এই এরিয়া এগুলি থাকতে তোমার সন্তানের জন্য কোন এরিয়া চাইতে যেটা ড্রেস তৈরি করে দিয়ে দেন এটা দিয়ে দেন সেগুলা না চা মোহাব্বত চাইলে এটা কি চাইলে আমার কাছে মন্ত্রী তখন বলে স্যার বড় জিনিস চাইছি কেমনে আপনি যদি আমার সন্তানকে মহাব্বত করেন আমার ছেলের জীবন চলার পথে আপনার সাথে যা বেয়াদুবি করবে এটা আপনার কাছে ছোট মনে হবে আপনি তা ক্ষমা করে দিবেন আর আমার ছেলেকে মহাব্বত যখন করবেন আমার ছেলে যদি আপনার দু চারটা ভালো কাজ করে আপনার কাছে বিশাল মনে হবে অনেক বড় উপভোগ তাকে দিবেন ঠিক তদরূপ আমরা যদি আল্লাহ পাকের মোহব্বত অর্জন করতে পারি জীবন চলার পথে যা গুণা হবে মালিকের কাছে ছোট মনে হবে হাত উঠানের আগে ক্ষমা করে দিবে সুহান আল্লাহ বলেন এই তিন জিনিস হলো একটার ভিতরে তার নাম হলো কোরআন এ যাবৎকাল কোরআনের তফসিল শুনছেন আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি জিজ্ঞাসা করব এক বছরের ভিতরে কে কে কোরআন শরীফের তেলাওত শিখে প্রতিদিন কমপক্ষে দুইবার করে তেলাওত চালিয়ে যাচ্ছেন আগামী বছর কিন্তু জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সকলকে বেশি থেকে বেশি কোরআনের তেলাওতের সৌভাগ্য দান করুক জোরে বলেন আমিন আল্লাহ পাক তাই বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা কোরআনের বিদ্যা অর্জন করলো আর যারা করলো না তারা কি কোনোদিন সমান হতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ